شيخ الإسلام رحمه الله تعالى وفي الصحيحين من حديث عائشة رضي الله عنها قالت فرضت الصلاة ركعتين ركعتين فوقرت صلاة السفر وزيد في صلاة الحضر মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রবুল্লা আলমিন পাঁচ অক্ত সলাদ ফরজ করেছেন প্রত্যেক মুসলিম সাবালুক যার উপর শরীয়তের বিধি নিষেধ ফরজ হয়েছে তার উপর পাঁচক্ত সলাদ ফরজ যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম সগানে আছে সলাৎ যেমন ফরজ বাড়িতে থাকা অবস্থায় মকিম অবস্থায় তেমনই মুসাফিরদের ওপর ফরজ তবে মুসাফিরদের কিছু বিধিবিধান এমন রয়েছে যেগুলি মকিম মানুষের চাইতে ভিন্ন তার মধ্যে একটি হচ্ছে কসর করা বলছেন লেখক সলাতুল মুসাফির মুসাফিরের সলাত মুসাফিরের নামাজ প্রথম বিধান হচ্ছে কসর এই কসর মুসাফির করবে এই কসর করার হুকুম মুসাফিরের সাথে খাস বাড়িতে অবস্থান করা অবস্থায় কোনো ব্যক্তি কসর করতে পারবে না যতই ওজোর থাক না কেন অসুস্থ হলেও আর ভয়ের অবস্থায় থাকলেও আর যে কোনো অবস্থায় থাক না কেন প্রতিকূল অবস্থায় কোনো অবস্থাতেই কসর বাড়িতে থাকা অবস্থায় করা যাবে না বা মুকিম থাকা অবস্থায় করা যাবে না কসর একমাত্র সফরের মাস আলা মনে রাখতে হবে বলছেন যে মোসাফিরের সলাতের প্রথম যে বিধান তা হচ্ছে কসর করে সলাত আদায় করা নামাজ পড়া ইউসরাউলিল মুসাফির কাসরুসলাতে রোবাইয়া মিন আরবাইন রাখাতেন মুসাফিরের জন্য শরীয়তের বিধান হচ্ছে যে চার রাকাত বিশিষ্ট সালাদকে কসর করে পড়বে চার থেকে এলা রাখাতেন দুই চারকে কত করে নেবে দুই করে নেওয়া শুধুমাত্র চার রাখাত বিশিষ্ট সলাদ সলাদগুলিতেই নামাজে কসর প্রযোজ্য তিনেও নয় আর দুই অন্যায় মাগরেবের তিন রাকাত তাতেও কোনো কসর নেই আর দুই রাকাত বিশিষ্ট যে নামাজ রয়েছে তাতেও কোনো কসর নেই একমাত্র চার রাকাত বিশিষ্ট নামাজগুলিতে কসর রয়েছে তা হচ্ছে জহর আসর আর এশা এর দলিল কসরের কোরআন কেরিমেও আছে নিসার আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করেছেন এই সাথে বলছেন লেখক যা উল্লেখ করেছেন আর তারপরে হাদিস রয়েছে অনেক আর তারপরে এই কসরের বিধানের উপর উম্মতে মুসলিমার এজমা রয়েছে ঐক্যমত রয়েছে সমস্ত মজাহিবের ওলামারা হানাফি শাফি মালিক হাম্বলি এবং আহলে হাদিস মহাদিসিন সকলে একমত যে মুসাফিরের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন একটি সেটা হচ্ছে কসর করে সলাত আদায় করা নামাজ পড়া মহান আল্লাহ ইসাদ করছেন কোরআনে কেরমের দলিল প্রথম দেখি জোনাহুন সলা আল্লাহ বলছেন যখন তোমরা পৃথিবীতে ভ্রমণ করবে সফর করবে ফালাইসা আলাইকুম জোনাহুন তখন তোমাদের কোনো গোনা হবে না আন্তাকসর মিনা সলা যদি তোমরা সলাৎ নামাজ কসর করো কসর মানে খাটো করে দাও সাদ্দি করো কসম মানে ছোট করে দাও জন্য বেঠে মানুষ খাটো মানুষকে কি বলা হয় কাসির বলা হয় কাসির আর লম্বা মানুষকে তবিল বলা হয় তবিলের বিপরীত হচ্ছে কাসির কাফ ইয়া রা এটা হচ্ছে কাসির এর মানে হচ্ছে বেটে বা খাটো ছোট আর কেসির কাফ ক্যাফ সা ইয়া রা কাসির যারা আমাদের দেশে তজবুদ বুঝে না মনে করে কাসির মানে তো এখানে আসার পর সব কাসির হ্যাঁ না কাসির না কাসির না সেটা সেটা হচ্ছে কাসির এই কাসির মানে হচ্ছে বেশি কালিলের বিপরীত আর একটা হচ্ছে কাফ সিন ইয়ারা কাসির কাসির মানে ভাঙ্গা কাসর থেকে কাসর মানে ভাঙ্গা হয় না মুকাসার এখান থেকে বলা হয় তো কাসির যখন বলবেন তখন ভাঙ্গা আর কাসির যখন বলবেন তখন বেশি আর কাসির বলবেন তখন হচ্ছে হ্যাঁ কাটো বেটি তো আল্লাহ এখানে কাসর বলেছেন কাফ আয়াত নম্বর একশো এক হাদিস অনেক হাদিস রয়েছে তার মধ্যে নবী করিম সাল্লামের যতগুলি সফর রয়েছে সমস্ত সফরে তিনি কসর করেছেন সফরে থাকা অবস্থায় তিনি পুরো সালাত আদায় করেননি তাই বলছেন অন্নবী সাল্লাহ সফরে ইল্লা কাসারান নবী সাল্লাহ সফরে কসর ছাড়া কোন নামাজ পড়েন না চার আঘাত বিশিষ্ট নামাজ সর্বদাই বহিরাঘাত পড়েছেন এখন কসরের বিধানটা কি কসর করা ফরজ অজেব না কসর করা সোননাথ উত্তম এ হচ্ছে একটি মাসালা এই ক্ষেত্রে দ্বিমত থাকলেও একটি মত হচ্ছে কসর করা অজেব তাহলে কসর করা যখন অজেব কেউ যদি কসর না করে পুরা নামাজ পড়ে তাহলে সেটা কি হবে হ্যাঁ নাজায়জ হবে অথবা মাকরু কমপক্ষে হবে তাদের কাছে হম আর আর একটি মত হচ্ছে যেটা অধিকাংশ আলমাইকেরামদের মত আর এটাই ঠিক সেটা হচ্ছে কসর করা হচ্ছে সন্না সন্ন্যাত আর সন্ন্যত পালন করা হচ্ছে সন্ন্যত উত্তম সন্ন্যত হচ্ছে উত্তম নবী করিম যেহেতু সবসময় কসর করেছেন সফরে আর আল্লাহ বলছেন যে কসর করলে কোনো গোনা নাই আর এক হাদিসে রয়েছে নবী সাসনা বলছেন যে সাদা খাতুন কসরটা এই যে নামাজ আল্লাহ হালকা করেছেন চারকে দুই করেছেন এটা সাদকা আল্লাহর পক্ষ থেকে সাদকা তা সাদ্দাকা আল্লাহ বেহা আলাইকুম আল্লাহ তোমাদেরকে দান করেছেন ফাকবালু সাদাকা তো আল্লাহর দানকে কবুল করে নাও তো এখন দান কবুল করা আল্লাহ রাবুল আলমের ফরজ তো হ্যাঁ যেমন কেউ যদি আপনাকে দান করে আপনার মালিক এমন কিছু দিচ্ছে নেওয়া জরুরি জাকাল্লা খেয়ে দরকার নেওয়া ঠিক না কেউ আপনাকে খাবার দেওয়ার এক পেরিয়ড দিচ্ছে আকাল্লা খের আমার দরকার আর কাউকে দেন অধিকার আছে না নেই তাহলে যখন সাদাকা বলা হয়েছে এটাও একটা দলিল যে সাদকা কবুল করা যেহেতু অজীব নয় ফরজ নয় সুতরাং কসর যখন সাদকা তো কসর করাটা ফরজ নয় অজীব নয় হ্যাঁ খুব বেশি বলতে পারেন যে ভালো লোকটা যখন আপনাকে দিচ্ছে তো নিয়ে নেন ভালো জি হ্যাঁ যদি আপনি হকদার হন সাদকার ক্ষেত্রে আর যদি উপঢৌকন হাদিয়া গিফট হয় তাহলে নিয়ে নেব ওটাও নেওয়া জরুরি না কেউ আমাকে হাত দিয়ে দিচ্ছে যে আপনাকে কিছু দিতেছে জরুরি না জরুরি না না ভাই আমি নি না তো নাও ভালো যাতে করে ওর মনটা টুটে না যায় হ্যাঁ, হ্যাঁ মনটা খারাপ না হয় তো বলছেন যে নবী করিম সাল্লাম সর্বদা সফরে কসর করেছেন সুতরাং ওয়াল কাসরু আফজাল মিনাল ইতমামে কসর করা পুরো নামাজ পড়ার চাইতে উত্তম আপনি দুই পড়লে বেশি ভালো চারের তুলনায় ফি কওয়ালে জমহরিল আলামা অধিকাংশ আলামাদের উক্তিতে অধিকাংশ আলামা সাফেই মালিকি হাম্বলি আহলাদিস মহাদিস সবার কাছে ওয়ুকরাহুল ইতমাম ইন্দা শেখুল ইসলাম তবে ইমাম ইবিন তাইমা রহমতুল্লাহ আলের একটি ভিন্ন মত আছে তিনি বলছেন যে কেউ যদি পুরা নামাজ পড়ে সফরে তো সেটা মকরু তার মত হচ্ছে মকর মানে আপত্তিকর কাজ করলো সে মকরু কাজ আর হানফি মজাবে কসর করা অজীব হানফি মজাবে কসর করা অজীব তাদের কাছে সুতরাং কসর যদি কেউ আর পুরা নামাজ পড়ে তাহলে সেটা না যাচ্ছে তাদের কাছে যার ফলে দেখবেন দেশের মানুষরা যেহেতু আমাদের কাছে এত বেশি প্রশ্ন আসে এই বিষয়ে প্রশ্ন হানাফি ভাইরা যখন নতুন নতুন অনেক হেদায়ত হয় সহি তখন জিজ্ঞেস করে যে আমি কসর না করে পুরা নজ পড়ে নিচ্ছি কি গুণা হয়ে গেছে কারণ মগজে ওইটা ঢুকিয়ে রাখা হয়েছে যে আপনি অন্যায় করে ফেলেছেন হ্যাঁ পুরা নামাজ পড়ে নিয়েছেন না না না অন্যায় করেননি তবে উত্তমের খেলাফ করেছেন উত্তমের খেলাফ করেছেন যদি আপনি একা নামাজ পড়েন অথবা আপনি এমাম হন আপনি এমাম তাহলে কসর করবেন অথবা আপনি একা নামাজ পড়ছেন তাহলে কসর করবেন আর একটা অবস্থা হচ্ছে আপনারা সবাই আপনারা সবাই হচ্ছেন মুসাফির তাহলে কি করবেন কসর করবেন কিন্তু যদি হ্যাঁ, মুখিম ইমাম হয় স্থানীয় এখানে করেছেন আপনি সফরে এখানে এসছেন তাহলে আপনাকে পুরো পড়তে হবে আপনাকে পুরো পড়তে হবে এই ছিল ইখতলাফগুলি কিন্তু অধিকাংশ আলমারা এটাকে পছন্দ করেছেন যে কসর করা হচ্ছে সন্ন্যাত উত্তম জি অফিসাহিহেন সহি বুখারি এবং মুসলিমে হাদিস রয়েছে একটি আয়সার আল্লাহ তালানকে বর্ণিত তিনি বলছেন যে ফরেজাতে সলাত রাকাতেন রাকাতেন প্রথম নামাজ ফরজ হয়েছিল মেয়েরাজে যে পাঁচ অক্ট নামাজ ফরজ হলো প্রথম নামাজ ফরজ হয়েছিল দুই রাকাত দুই রাকাত করে দুই রাকাত সব নামাজ দুই রাকাত ফজর দুই রেখাত জোর দুই রেখাত আসর দুই রেখাত হ্যাঁ এসা দুই রেখাত এরকম মাগরেবটা যেহেতু বিতরুন নাহার দিনের বেজড় সেজন্য সেটা বেজড় ছিল কিন্তু বাকি নামাজ সব কি ছিল দুই দুই ছিল তারপরে সফরে ওই দুই দুই রেখে দেওয়া হলো সবগুলো ফজরে দুই জোহরে দুই সফরে আসরে দুই এসাতে দুই ঠিক না সফরে রেখে দেওয়া হলো হাজারে আর বাড়িতে থাকলে দুই দুই করে বাড়িয়ে দেওয়া হলো জোহরে বাড়িয়ে দেওয়া হলো দুই প্লাস দুই আসরে বাড়িয়ে দেওয়া হলো এসাতে বাড়িয়ে দেওয়া হলো বুঝতে পেরেছেন জি হ্যাঁ হচ্ছে হাদিস এই হাদিসটাকে যারা যেমন শেখুল ইসলাম তাইমিয়া পুরো নামাজ পড়াকে কি বলেছেন মকরু বলেছেন তারপর হানিফ মজাব অজব বলেছে তারা বলছে যে যেহেতু হ্যাঁ, নামাজ প্রথম কি হয়েছিল দুই দুই তাহলে আসল হচ্ছে নামাজের দুই দুই আর তারপরে দুইটাকে সফরে রেখে দেওয়া হয়েছে দুইটাকে সফরে কি রেখে দেওয়া হয়েছে বহাল রেখে সাব্যস্ত রাখা হয়েছে আর বাড়িতে থাকলে আর দুই দুই করে বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে সফরে চার নেই তাহলে হ্যাঁ কারণ ওই যে প্রথম দুই ফরজ হয়েছিল ওই দুইটাকে বহাল কোথায় রাখা হয়েছে সফরে রাখা আছে যুক্তিটা বুঝতে পারছেন এভাবে তারা বলছেন এই জন্যই তাদের কাছে সফরে সফরে যেহেতু ওই আগে যে দুই ফরজ ছিল ওই দুই ওই অবস্থায় রাখা হয়েছে তো আপনি চার কেন পড়বেন মাসালা তারপরে আর একটি মাসালা হচ্ছে সফর শুরু হবে কোনখান থেকে সফর শুরু হবে কোনখান থেকে এই ক্ষেত্রে অনেকে ভুল করে বাড়ি থেকে বের হচ্ছে বাড়িতে জোহর আসর ধরেন জোহরের সময় নামাজ পড়ছে এমন সফরে বের হচ্ছে যে রাস্তাতে হ্যাঁ রাস্তাতে আর হয়তো সময় সুযোগ পাবে না ঠিক না যে প্লেনে উঠবেন আর আসরের আগে আপনি প্লেনে উঠে যান ভাবছেন যে আমি তার আগে কি করি কষ্টটা করে ফেলি বাড়িতে ধরেন বা বাড়ির মসজিদে বাড়ির পাশে যে মসজিদ ওই মসজিদে আপনি জহর আসর কি করলেন কসর করে পড়ে নিন হবে হ্যাঁ একজন শুধু জি না বাকি সব একটু সুবিধা হইলি ভালো হ্যাঁ হবে না জি হ্যাঁ এখন বাড়িতে আছেন বাড়িতে থাকেন আর না থাকেন বাড়ির শহরে আছেন নিজের গ্রামে যারা গ্রামে বাস করে গ্রামে আছেন অথবা শহরে আছেন সুতরাং এখানে কসর চলবে না গ্রামে বাস করার লোকে গ্রামের বাইরে যেতে হবে হ্যাঁ জনবস্তির বাইরে যেতে হবে শহরে বাস করার লোকে শহরের শহরের বাইরে যেতে হবে জি এখানে নামাম শহরে শহরের বাইরে যাওয়া হচ্ছে আপনি নাইনটন এলাকা পার হয়ে ফাইসাল এলাকা পার হয়ে আপনি প্রথম পেট্রোল পাম্পে যাচ্ছেন বাই রোড গেলে অথবা আপনি বাই প্লেন গেলে আপনি এয়ারপোর্টে চলে যাচ্ছেন তখন শহর থেকে বেরিয়েছেন আর আচ্ছা, এখন বাড়তে বাড়তে আপনার ফুরকান পার হয়ে গেছে ধাম্মাম সুতরাং কেউ ফুরকানে জমা করে তাও চলবে না ওটা এখন শহরের ভিতরে শহরে ভিতরে আপনি গিয়ে এখানে বাসা থেকে বেরোলেন আর বেরিয়ে গানে গিয়ে জোর আসর কি করছেন আপনি কসর করছেন আর জমা করছেন হ্যাঁ না চলবে না শুরু হবে কোনখান থেকে বলছে ওয়াবদাউল কাসরবে খরুজুল মুসাফির মিন আমের দেহি কসর শুরু হবে মোসাফিরের নিজের শহরের জনবস্তি থেকে বেড়ে যাওয়ার পরে জনবস্তিতে বেরোতে গ্রামে বাস করার লোকের সুবিধা গ্রামের মাথায় গেলেন গ্রাম পার মাঠে গিয়ে আপনি কসর করেন সমস্যা নেই কিন্তু মাঠটায় লাস্ট দূরত্ব নাই কিন্তু আপনার লাস্ট ডিস্টেন্স আপনার সফরের দূরত্ব হইতে হবে ওটা মনে রাখতে হবে এই নয় যে মনে করেন যে এখান থেকে আপনি যাচ্ছেন কোথায় মানে কাতিবা সফর যাচ্ছেন কাতিবা সফর যাচ্ছেন আপনি বা এখান থেকে দাম যাচ্ছেন আমি তো এখন খবর রাখা খবরে আছি এখান থেকে দামাম যাচ্ছেন লাস্ট টার্গেট কোথায় দামাম এই দেখছেন রাখাতে বেরিয়ে আর জনবস্তি নেই একটু ফাঁকা আছে এখানে দাম আমার খবর মাঝখানে তো কথা চলবে নাকি কারণ আপনার সফরই নয় তো এটা প্রথম কথা সফরের একটা দূরত্ব আছে যেটাকে সফর বলা যায় সেই সফর হইতে হবে তারপরে তখন এই সফরে যে যাচ্ছেন আপনি গ্রামের ভিতরে শহরের ভিতরে আপনার কসর করা যাবে না বরং কি করতে হবে শহর থেকে বেরিয়ে পড়তে হবে বা গ্রাম থেকে বেরিয়ে পড়তে তারপরে কসর করা যাবে বলছেন যে কসর শুরু হবে মোসাফির যখন নিজের শহরের আবাদি থেকে মানে জনবস্তি থেকে বেড়ে যাবে তারপরে কারণ আল্লাহ কসর জায়েজ করেছেন কার জন্য আসল তো চার চার ফরজ জোহরে চার ফরজ আপনি এখানে দামে বসে বসে খোবারে বসে বসে যদি চারে জায়গায় দুই পড়েন তো নামাজ কবুল হবে আমার কবুল হবে না হ্যাঁ তো আল্লাহ কসরকে যে জায়েজ করেছেন কার জন্য লেমান দারাবাফিল আর যে ব্যক্তি আল্লাহর জমিনে ভ্রমণ করে পৃথিবীতে জমিনে ভ্রমণকারীর জন্য ওয়াকাবুলা জমিন ইমিন দিয়ে যতক্ষণ নিজের শহর থেকে না বেরিয়েছে তখন পর্যন্ত তাকে বলা হবে না যে সে ভ্রমণে আছে অথবা সে নিজে বলতো না আমি এখন ভ্রমণে আছি আরে ভাই শহরের ভিতরে আছেন কোথায় ভ্রমণে আছেন আপনি আর তাকে মোসাফিরও বলা যাবে না মোসাফির বলা যাবে বলে নবী যে কসর করেছেন যখন তিনি নিজের বাড়ি থেকে বাসস্থান থেকে প্রস্থান করেছেন হ্যাঁ বেরিয়ে গেছেন তখন এটাকে বুঝায় কারণ এখানে সংক্ষেপ করা হয়েছে নবী সাল্লাম যখন কসর করেছেন হজের সফরগুলিতে বা অমরা সফরে যখন গেছেন মক্কার উদ্দেশ্যে তখন মসজিদ নবী হচ্ছে বাড়ি মসজিদের পাশেই নবিসাম হুজরাগুলি এখান থেকে বেরিয়ে গেছেন তারপরে জুল হলেফা আবিয়ার আলী যেখানে এখন মিকাত তখন থেকে মিকাত ওই মিকাতের নাম আগে জুল হলেফা ছিল এখন আবিয়ারি আলী বা আবারে আলী লেখা আছে মেকাত হচ্ছে মদিনার মিকাত দশ কিলোমিটার এই দশ কিলোমিটার এই দশ কিলোমিটার মাঝখানে কোন জনবস্তি ছিল না মদিনা থেকে অনেক দূরে এখন জুল হেলেফা মদিনা শহরের ভিতরে হয়ে গেছে কিন্তু তখন মদিনা কত বড় ছিল জানেন এই যে মসজিদ নবী এখন যত বড় এতটাই ছিল মদিনা সহ এর বেশি কিছু ছিল না আর কিছু ছড়িয়ে ছিটিয়ে কিছু এলাকা ছিল মহল্লা ছিল যেমন বানু করে বানু নাজির ওই ইয়াহুদিদের গোত্রগুলো একটু ওই কোবার দিকে পাত্রাপার আপনার বিভিন্ন এলাকায় ওই দিকটা ছড়িয়ে ছিটিয়ে ছিল এক দু কিলোমিটারের মধ্যে কিন্তু আসল মদিনার জনবস্তি এই যে মসজিদ নবে মসজিদের নবীর চারিদিকে যে খোলা ময়দান দেখছেন এর বেশি ছিল না এর বেশি মোটেই ছিল না তো নবী করিম সাল্লাহ ইসলাম যখন মদিনা থেকে বেরিয়ে কোথায় চলে গেছেন দশ কিলোমিটার চলে গেছেন ওখানে গিয়ে জোহরের সময় আসর জমা করেছেন হ্যাঁ অগ্রিম জমা করেছেন আর ওখানে গিয়ে কসর করেছেন তো শহর থেকে বেরিয়ে উল্লাহাম কসর করেছেন ওয়াকসুল মুসাফির সালাফিকুল্লা সফরে ওলাকান মহারমান আর একটি মশালা হচ্ছে যে সফরটা কেমন হওয়া উচিত সফর তিন রকমের নেকির সফর জায়জ সফর হারাম সফর নেকির সফর যেমন হজের সফর অমরা করতে যাওয়া সফর এমনি আপনি মদিনায় মক্কায় নামাজ পড়ার জন্য যাচ্ছেন হ্যাঁ যে জিয়ারতে যাচ্ছেন ওখানে গিয়ে নামাজ পড়বো আমি মসজিদ নবীদ নাকি সব বাইতুল মকাদ্দাস যাচ্ছেন হ্যাঁ একটি মসজিদে নেকির আশায় যাওয়া যায় নবীলাম বলেছেন নেকির আশাতে অন্য কোন স্থানকে বলে যাওয়া যাবে না যে অমুক যে বাইতুল মকার আমি গিয়ে নামাজ পড়ে আসি খুলনা থেকে বেরিয়েছেন কুমিল্লা থেকে বেরিয়েছেন যে বাইতুল মকারামের নামাজ পড়ে আসেন না কোনো নেকি না নিষেধ যদি তিন মসজিদ ছাড়া চতুর্থ কোন জায়গায় নেকির আশায় যাওয়া নিষেধ থাকে নামাজ পড়ার জন্য বা এবাদবন্দি করার জন্য তাহলে মাজারে সফর করা যায় এ মাজারে ওরসের সফরগুলি হারাম সফর সফর তিন রকম বললাম না বরং সেখানে গেলে কিছু পেতে পারি লাভ হইতে পারে তাহলে সিরকি সফর হারামের মধ্যে হারামের মেলা স্থান আছে হারাম কিছু ফাঁসেকি সফর কিছু আছে কুফরি সফর সিরকি সফর এটা হচ্ছে সিরকি সফর জি হ্যাঁ আর যদি মনে করে যে ওখানে কিছু পাওয়া যায় না তবে হ্যাঁ ওখানে গেলে সব হবে ওখানে সবাই আসছে সবার সাথে হ্যাঁ একসাথে আমরা ওখানে গিয়ে দান খেরাত করবো সব বেশি হবে তাহলে বেদাতি সফর আর বেদাত এমনি ফাঁসে কি কাজের চাইতে বড় পাপ সেটাও হারাম সফর হ্যাঁ কি বললাম নেকির সফর নেকির সফর এছাড়া হতে পারে শুধু নেকির হজমরা নাই এর চেয়ে বড় নেকির সফর হচ্ছে আপনার ফরজ কাজ তালা বলে ফারিদুদ্দান আল করলেন এলএম শেখার জন্য সফর কেউ মোদী ইউনিভার্সিটি লেখাপড়ার জন্য আসছে বাংলাদেশ থেকে এলএমের সফর হ্যাঁ আপনি এখান থেকে দিনে কোন আলোচনা শোনার জন্য রিয়াজ যাচ্ছেন অথবা রিয়াজ থেকে কোনো ভাই দাম আসছে এলএম শেখার সফর জি হ্যাঁ আমরা ছাত্র জীবনে কোথায় কোথায় লেখাপড়া করেছে আমাদের এগুলো সফর এগুলো হচ্ছে নেকির সফর সফর উত্তা এছাড়া নেকির সফর হচ্ছে মা বাবার সাথে দেখা করতে যাচ্ছেন নিহত মা বাবার সাথে দেখা করতে যাচ্ছে যেখান থেকে যান না কেন বিদেশ থেকে যান অথবা আপনি ধরেন শহরে আছেন গ্রামে যাচ্ছেন বা বাপ মা শহরে আছে এক শহরে আছে আপনি আরেক শহরে আছেন এক শহর থেকে আরেক শহরে যাচ্ছেন এগুলো নেকির সফর নেকির সফর হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছেন এইরকম নেকির অনেক সফর হইতে পারে নেকির এইরকম যে কোনো নেকির সফর শরীর সম্মত হইতে পারে জায়জ সফর এমনি ভ্রমণ করার জন্য যাচ্ছে একটু রিল্যাক্স হওয়ার জন্য যেমন একটু ফুর্তি করার জন্য জায়জ সফর কিছু করে থাকে যায় মালদ্বীপ দেখে আসে একটা দ্বীপ ধরেন তাই না যেমন রিয়াদের লোকেরা দামামের এখানে কর্নি সমুদ্র বীজ দেখতে আসছে বাহারান ব্রিজ দেখতে আসছে জায়জ কিনা কিন্তু কোনো নেকি নেই নেকিও নেই তো কোনো নেই নাকি নাই তো গোনাও নেই হ্যাঁ গোনা হবে কখন যদি এখানে এসে কিছু গোনা করে তখন গোনা হবে এখানে এসে ধরেন গোনা দেখছে হ্যাঁ গোনা শুনছে তখন গোনায় শরিক হইল না এলে এমনি ভ্রমণ করতে যাওয়া জি সফর তাহলে হয়ে গেল আর একটা সফর হচ্ছে হারাম সফর হারাম সফরে সিরকি সফর বললাম বেদাতি সফরের উদাহরণ দিলাম তারপরে বেদাতি সফরে ধরেন কোন মিলাদ মহফিলে হাজির হতে যাচ্ছে এই চিল্লার বিশ্ব ইজতেমাতে হাজির হতে যাচ্ছে বেদাতি সফর কি সফর বেদাতি সফর আর যদি মনে করে যে আমরা গরিব মানুষ যেমন বলছে গরিব মানুষ আমরা তার জীবনে মক্কার হজ করতে পারবো না আরাফার হজ করতে পারবো না তুই এখানে সেই টুঙ্গিতে সেই হজের সবের আশা রাখছি সিরকি সফর সিরকি সফর এগুলি কুহুরি সফর কারণ একটা বিদাতকে একটা ফরিজার সাথে তুলনা করলো বেদাতকে একটা ফরজ হজের সাথে তুলনা করলো যেমন তোমার কথা নয় মারাত্মক ইমান ভঙ্গকারী বিষয়গুলো তো হারাম সফর এছাড়া হচ্ছে যে কোনো পাপের সফর অনেকে যাচ্ছে পয়সা আছে দুটো যাচ্ছে ব্যবিচার করার জন্য নিজের এলাকাতে চেনে নেবে গ্রাম থেকে চললো ঢাকা জেনা ব্যবচারের জন্য সিনেমা দেখার জন্য আছে না অনেকে অনেকে এলাকাতে সিনেমা দেখতে পাবেন তো সবাই চেনে নেবে অনেকে দাড়িওয়ালা সিনেমা দেখার মধ্যে সেগুলো দাড়ি দাড়িওয়ালা বা সিনেমা দেখে আমাদের সমাজে তখন কি করে ও দাড়িটা ঢেকে ঢুকে গামছা দিয়ে আর দূরে চলে যায় নিজের শহর থেকে চলে আর দূরে কেউ চিনবে না জি অনেক মহিলারা মনে করে যে এলাকাতে একটু পর্দা করতে হবে কারণ সবাই চিনে যে অমুকের মেয়ে অমুকের স্ত্রী কিন্তু দূরে চলে গেলে কে কাকে চেনে তখন মাথা খুলে দিয়েছে আর পেট পিট খুলে দিয়েছে বোরখা নাই কিচ্ছু নেই মাথায় কাপড়টা ওড়নাও নেই জি হ্যাঁ জি অনেক মহিলারা বলে এক মহিলা গেছে ফ্যামিলি আমি ছিলাম মক্কায় ওই সময় যাওয়ার মক্কায় যাওয়ার পরে চেহারা খুলে দিয়েছে এখানে দাম আমি চেহারা ঢাকে মক্কা গিয়ে চেহারা খুলে দিয়েছে তো আমার ওয়াইফ ছিল বলছে আপনি চেহারা কেন খুলে দিলেন বলছে ভাবি এখানে কে চিনবে এখানে তো কেউ চেনে না দাম আমি না হয় চেনে নেবে যে এটা অমুকের স্ত্রী অমুক আউজবিল্লা এত মূর্খ সমাজ আমাদের জি হ্যাঁ তো আসলে পর্দাটা এবাদত হিসাবে করা হয় না এটা রীতিনীতি প্রথা যেখানে যেমনটা আছে এখানে দেখলে চিনে নেবে আর লোক খারাপ লাগবে চিনে নিল আমাকে অমুকের স্ত্রী বলে সেই জন্য পর্দা তো কি বলছিলাম হারাম সফর জেনার সফর মদের সফর মদ খাওয়া সফর হ্যাঁ জোয়া খেলা সফর এইরকম যে কোনো হারাম সফর ফাঁসে কি সফর হইতে পারে চুরি করতে গেছে ডাকাতি করতে গেছে এক শহর থেকে আর শহরে ছিনতাই করতে গেছে আর এক শহর থেকে আর শহরে তারপর এগুলো হারাম শহর এখন একজন মুসলিম আমাদের দেশের চোর ডাকাত ছিনতাকারী আর তো বেনামাজি হ্যাঁ তো ওদের তো এইসব নামাজের মাসলা জানা ধার ধারে না ওসব কিন্তু আরব দেশে মেলা চোর ডাকাত আছে কিন্তু নামাজটা পড়ে মুসলমান থাকার জন্য যে ফাঁসে কাছে আছি চুরি করে কিন্তু নামাজটা পড়ে মুসলিম থাকতে হবে কারণ নামাজ ছাড়া যে কুফুরি বড় কুফুরি এটা এখানকার জাহেল মূর্খ চোর ডাকাত অনেকেই জানে মদ খরো জানে তো এখন সফরে গেছে কিসের সফর গেছে এখান থেকে ব্যাংকক জেলা বিচার করার জন্য সিরিয়া মেসর গেছে লুচ্চামি করার জন্য মনে করেন কেউ এখন ওখানে করে গেছে এই সফর কি হারাম সফর সৌদি আরব মদ পাওয়া যায় অন্য দেশে মদ খাওয়ার জন্য কেউ গেছে প্রবাসী হোক অথবা স্থানীয় যে কেউ হোক না কেন যদি এইরকম হয় তাহলে ওখানে গিয়ে নামাজ পড়লে সে নামাজে কসর করার অধিকার রাখে কি না একদল বলছেন না রাখে না কারণ হারাম সফর করতে এসছে ওকে এই পারমিশন দেওয়া হবে না তবে লেখক বলছেন যে যেহেতু শরীয়তে এর কোনো দলিল নেই যে হারাম সফর হলে তোমার জন্য নিষিদ্ধ কসর করতে পারবে না তোমার এই ছাড় নেই আর জায়েজ বা যদি এবাদতের নেকির সফর হয় তাহলে শুধু করতে পারবে সেই জন্য জাহিজ কসর করতে পারবে কসর করতে পারবে বলছেন দেখেন কি বলছেন লেখ তাই বলছেন ওয়াকসরুল মোসাফির সলাফি করলে সাফারের মোসাফির নামাজ প্রত্যেক সফরে কসর করতে পারবে ওয়ালাউ কান রহমান ইন্দা আবি হানি হানিফাতা ইমাম আবু হানিফা রহমার কাছে যদিও হারাম সফর হোক না কেন তাহলে আবু হানিফা রহমতুল্লাহ মজাব হচ্ছে এখন কেউ যদি শেরিক করতো মাজারেও যায় ওর আজমির গেছে বাংলাদেশ থেকে ভারত ধরে বা পশ্চিম কলকাতাতে ভারত কি বলছে রাজস্থান আজমির মুসাফির কিনা সফর হারাম সিরকি সফর তাই না বিদায় সফর যে কোন হারাম সফরে আছে তারপরে কি করতে পারবে কসর করতে পারবে তাহলে আবু আবু হানিফা মজাবে ইমাবিম তেমন তাইমান রহমতুল্লাহ এই মতটিকেই হ্যাঁ পছন্দ করেছেন সমর্থন করেছেন তাদের কথা হলে যে পার্থক্য দলিল নেই সুতরাং মুসলিম হিসাবে কসর অ্যালাউড তার জন্য অনুমতি কসর ওলাও কানা এতাকার হু তাহলে শুধু আবু হানিফ রহমান কাছে আর ইমিনা তাইমের কাছে হারাম সফরে কসর করতে পারে বোঝা গেল যে শাহি মালিক আহমদ অনেক আলমাদের কাছে তারা বলছেন যে হারাম কাজে যাচ্ছে সুতরাং তাকে কসর করার পারমিশন দেওয়া হবে না যেমন হারাম সফরে কেউ যদি যায় তো তাদের জন্য হারাম খাওয়া নিরূপ অবস্থায় জায়জ নয় অনেক অলমার বলেছেন হারাম গত সপ্তাহে কিন্তু বোঝা গেছে এটা লোক চুরি করতে গিয়ে না খেয়ে মরছে ডাকাতি করতে গিয়ে না খেয়ে মরছে হ্যাঁ আর কিছু নেই তার কাছে খাবার এখন ও কি মৃত জীব জন্তু বা হারাম জীব জন্তু খেতে পারবে কি না ইত্যাদি তো এই ক্ষেত্রে ওই রকমের দ্বিমত রয়েছে একদল বলছেন না ও হারাম কাজে সুতরাং ওর কোনো ছাড় নেই ওর জন্য খাওয়া হারাম কারণ সফর হচ্ছে হারাম কিন্তু তার যদি নেকির সফর হইত অথবা জায়জ সফর হইত তাহলে সবার কাছে খাওয়া জায়জ নিরূপায় অবস্থায় তার জন্য হারাম বস্তু আচ্ছা যদি এমন মানুষ হয় যে ঘন ঘন সফর করতে হচ্ছে ডেলি সফর হ্যাঁ যেমন ড্রাইভার গুলো এক শহর থেকে আরেক শহরে যাওয়া ড্রাইভার এখান থেকে যারা রিয়াজ কে নিয়ে যায় প্যাসেঞ্জার নিয়ে যায় ডেলি যাচ্ছে এই সকালবেলা একবার গেল আবার ওখান থেকে রিয়াজ হয়ে বেরিয়ে গেল হ্যাঁ করছে না করছে না তো এরা কসর করতে পারবে কি পারবে না বলছে না ওয়ালা ওখানা এত সফর যদি বারবার সফর হোক না কেন বারবার সফর হোক না কেন যেহেতু সে মুসাফির ওকে কি বলবেন মুসাফির বলবেন না হয় মুখের নয় মুসাফির মুসাফির ডেলি সফর করছে সুতরাং সে কসর করবে কাসাহেবিল বারিদ যেমন পোস্টম্যান হ্যাঁ। এখন তো এই চিঠি চিঠিপত্রের যুগই শেষ হয়ে গেল হ্যাঁ কিন্তু চিঠিপত্র যখন ছিল তখনও পোস্টম্যান তো হাতে করে নিয়ে যেত না বা ঘোড়ার পিঠে করে নিয়ে যেত না ঠিক না নিয়ে গিয়ে বাসে চাপিয়ে দিল বা ট্রেনে চাপিয়ে দিল ট্রেনের দেশে অথবা প্লেনে চাপিয়ে দিল চলে গেল ডাক তাই না কিন্তু এমন একটা সময় ছিল যখন ঘোড়ার পিঠে দ্রুতগামী ঘোড়ার পিঠে হ্যাঁ ওই পোস্টম্যান কি করতো নিয়ে ছুটতে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক যুগ যুগ ধরে চলে আসছে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পাঠানো সিলসিলা চলে আসছে এক যুগ থেকে চলে আসছে ওমার শের শাহ সুরি যে ছিলেন ভারতের তার যুগে একটা রাস্তায় করা হয়েছিল আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে ভারত হয়ে বাংলাদেশের সোনারগাঁও ঢাকা পর্যন্ত জি হ্যাঁ জানি ওইদিকে চিটাগাঁ পর্যন্ত ছিল কিনা ওইটা বলতে চিটাগাঁ পর্যন্ত না জি হ্যাঁ জি জি যেটাকে ইংরেজেরা পরে জিটি রোড নাম দিয়েছিল জি আচ্ছা এটা শেরশাহ সুরি রোড ছিল ওর নাম দিয়েছে grand trunk road G T road হ্যাঁ ইংরেজরা মুসলিম ঐতিহ্যগুলোকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছে খবিজরা এই রাস্তা আমাদের ডিস্ট্রিক্টে এসে দেখেছি এখনো বিরাট উঁচা করে বাঁধ রোডের মতো করে আছে আর বন জঙ্গলে আছে সেই রাস্তা রাস্তা রাস্তা রাস্তা নেই বন জঙ্গলে আছে তো এই যে আফগানিস্তান থেকে ছুটত পোস্ট নিয়ে ধরে আর বিভিন্ন জায়গায় জায়গায় হ্যাঁ পোস্ট যেখানে দর দিয়ে দিল আবার ছুটলো আবার ছুটলো দ্রুত তো এরা তো ডেলি সফর আবার ওইখানে পৌঁছলো ওখান থেকে আবার রিটার্ন ও চলতে আছে তো কসর করতে পারবে না পারবে না লেখক বলছেন হ্যাঁ কসর করতে পারবে সাহেবুল বাড়ির যেমন পোস্টম্যান ওয়াসাইয়ারাতুল উজরা যেমন যারা ভাড়া গাড়ি চালায় যারা দুই শহরের মাঝখানে অধিকাংশ সময় যাতায়াত করতে থাকে কখনো যায় কখনো আসে কেন লিয়ামিল আদিল্লা কারণ দলিল হচ্ছে সবাইকে সামিল যে কোনো মোসাফিরকে সামিল সে মাঝে মধ্যে সফর করুক আর ঘন ঘন সফর করুক আর ডেলি সফর করুক কসর চলবে ওয়ালাইস ওয়ালাইসাল সাফারে মসাফাতুল মহাদ্দাদা এখন আরেকটি মশালা হচ্ছে সফরের জন্য কতটা দূরত্ব হইতে হবে এই দুটি মত রয়েছে একটি মত হচ্ছে আলমাইকেরামদের যে সেটা আটচল্লিশ মাইল অথবা আশি কিলোমিটার কাছাকাছি কিলোমিটার আশি কিলোমিটার আর মাইল আটচল্লিশ মাইল জি হ্যাঁ, এটা একটা মত আর আর একটি মত হচ্ছে যে না যেহেতু এই আটচল্লিশ মাইল বা আশি কিলোমিটার কোন নবী সাল্লামের সেই হাদিস দ্বারা হ্যাঁ, প্রমাণিত নয় তবে কিছু হ্যাঁ, আসার রয়েছে তো এজন্য আরেক দল বলছেন না দূরত্বের জন্য এত কিলোমিটার হইতে হবে এরকম কোন শর্ত নেই তবে উর্ফ অর্থাৎ যেই দেশে আপনি আছেন যে এলাকা আছেন সেখানকার প্রথাই সেখানকার সমাজে কোনটাকে সফর বলা হয় যেটাকে সফর বলা হয় সেটা সফর যেটাকে সফর না বলা হয় সেটা সফর নয় সৌদি আরবের অবস্থা একরকম বাংলাদেশের অবস্থা একরকম বাংলাদেশে যারা ধরেন ওই রকম যেটা হচ্ছে রাজপথ ধরেন একবারে বিশ্ব রোড সেটা দিয়ে যারা জার্নি করছেন তাদের জার্নি একরকম আর যারা মনে করেন যে এমন রাস্তা দিয়ে সফর করছেন যে বিশ কিলোমিটার যেতে যেতে আপনার চার পাঁচ ঘন্টা লেগে যাবে হম পার্থক্য আছে না নেই কষ্টের দিক দিয়ে পার্থক্য আছে একজন লোক দুশো কিলোমিটার গিয়ে যতটা ক্লান্ত হয় না আর একজন বিশ কিলোমিটার চাইতে বেশি ক্লান্ত হচ্ছে না হচ্ছে না জি তো এই জন্য দেখতে হবে যে আপনি যেখানে বসবাস করেন সেখানে কোনটাকে সফর বলা হয় যেটা সফর বলা হয় ওইটা আপনার সফর আর যদি এটাকে সাধারণত সফর বলা হয় না ওখানকার ভাষায় তখন সেটা সফর নয় তখন আপনার কসর চলবে না এই ক্ষেত্রে যদি আমরা সৌদি উদাহরণ দিই তো এখান থেকে খবর থেকে দাম্মাম কাতিফ সাফা এগুলোকে কেউ সফর বলবে না যে আমি সফরে গেছিলাম না সফর না তাই না কিন্তু এখান থেকে যদি আপনি জোবাইল যান তাহলে সেটাকে সফর বলবেন এখান থেকে আবকিক যান সেটাকে সফর বলবেন এখান থেকে আলাসা যান সফর বলবেন বুঝলেন না এগুলো সফর জি চার ভাগে ভাগ করবেন উনি তো বলছেন যে এটা কি প্রাধান্য দিয়েছেন যে কিলোমিটার বা মাইলের কোনো বাধা ধরা পরিমাণ নেই বরং যেটাকে সেখানকার সমাজে সফর বলা সেটা হচ্ছে সফর তাই বলছেন সাফারে মাসাফাতুন মাহদুদা বা মোহাদ্দাদা সফরের জন্য নির্দিষ্ট কোন দূরত্ব নির্ধারিত নেই বালকুল্লু মাদাল্লা আলহিল উর্ফু সেখানকার প্রথা বা সেখানকার যে সেখানকার যে অবস্থা যা যেটাকে সফর বলে প্রমাণ করে সেটা হচ্ছে সফর ফালমাসাফাতুল কাসিরাত তুলে সাফারুন অল্প দূরত্ব হয়তো কিন্তু সময় অনেক লাগে অল্প দূরত্ব কিন্তু সময় অনেক লাগে অনেক সময় সফর সেটা দূরত্ব বেশি না এমন এলাকা আছে আমরা একসময় বাসে চেপেছি এমন ভিড় ভাট রোড রাস্তা রোড আছে নামে মাত্র রোড কিন্তু রোড বকরি গরু মুরগি সব একটা ছাগল বসে গেছে ওকে সরিয়ে বাস চালাইতে হবে তো গরু বসে আছে হ্যাঁ বুঝেছেন তো বিশ কিলোমিটার সফর করেছি হ্যাঁ, বিশ কিলোমিটার দুই থেকে তিন ঘন্টা লেগেছে সৌদি আরবে বিশ কিলোমিটার হ্যাঁ দশ পনেরো মিনিটে যাওয়া যেতে পারে হ্যাঁ। ঠিক কিনা তাহলে তো বলছেন যে কখনো কখনো কখনো কখনো কি হয় ফাল মাসাফাতুল কাসিরা অল্প দূরত্ব ডিস্টেন্স কম কিন্তু ফিসামান্নি তুল অনেক লম্বা সময় লাগে সেজন্য সফর অনেক লম্বা সময় লাগে সেজন্য সফর ফাল আকসাম আরবা সুতরাং এই ক্ষেত্রে আমরা চার ভাগে ভাগ করতে পারি সফরকে সফরের দূরত্বকে চার ভাগে ভাগ করতে পারি সফরুন একটা অবস্থা হচ্ছে দূরত্ব অনেক লম্বা আর সময় অনেক লম্বা লাগে তাহলে সবাই বলবেন যে এটা সফর দূরত্ব লম্বা আর সময় লম্বা এখান থেকে মক্কা প্লেনে নয় বাই রোডে দূরও বেশি হ্যাঁ চোদ্দশো পনেরোশো কিলোমিটার আর সময় বেশি লাগে ষোলো থেকে আঠারো ঘন্টা ধরে জি তো এটাকে কি বলবো হ্যাঁ চোখ বন্ধ করে সফর হাজার সফর এটা সফর আন্তাকুন মাসাফত তৌলা ওসামান কাসির আবার কখনো কখনো দূরত্ব অনেক লম্বা অনেক বেশি কিন্তু সময় একেবারে অল্প লাগলো রোড রাস্তা না আপনার প্লেনের রাস্তা প্লেনের রাস্তা এখান থেকে রিয়াজ দূর না কাছে দূর কিন্তু সময়ের দিক থেকে বিশ থেকে পঁচিশ মিনিটও যাওয়া যায় আমি কয়েকবার নেমেছি মাত্র বিশ পঁচিশ মিনিট আর মাঝে মধ্যে আবার সময় বেশিও লাগে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা লাগিয়ে দেয় ঘুরছে ঘুরছে ও ল্যান্ড ল্যান্ডে উঠে মানে পারমিশনই দেওয়া হয় না ঘুরতে আছে ঘুরতে আছে ঘুরতে ঘুরতে এক ঘন্টা নামতে নামতে এক ঘন্টা হয়েই গেল মানে বিশ মিনিট হয়ে গেছে বলছেন যে দ্বিতীয় অবস্থা হচ্ছে যে দূরত্ব বেশি আর সময় অল্প লাগে সেটাকে সফর বলবেন না বলবেন না সফর বলবেন সুতরাং রিয়াজ সফর জি ফারুন এখান থেকে বাহারাইন হ্যাঁ এটা উদাহরণ দি রিয়াজ তো অনেক দূর হয়ে যায় কিন্তু খবর থেকে বাহরাইন জি সফর না সফর না সফর কিন্তু দূর বেশি না এখান থেকে বেশি দূর না আমি একবার বাহারাইন থেকে প্রোগ্রাম করে সকাল সকাল তখন রাস্তাঘাট একেবারে খালি রাত্রে হইলে বা সন্ধ্যা হলে খুব ভিড় থাকে দেরি হয়ে যায় ওই চেকপোস্টে কিন্তু সকাল সকাল বেরিয়েছে আর আমাদের গাড়ির কোনো চেক হইল না সাথে ফটাফট ইস্টাম মারলো গত বছর আর তারপরে মাত্র বিশ পঁচিশ মিনিটে এখানে খবর তুলবে সে মানামা রাজধানী থেকে পঁচিশ মিনিটের মধ্যে আর বাসা গিয়ে একবার হাইয়ন না ফেরেন নিজের তো উঠেছি টোটাল এক ঘন্টায় বাসা পৌঁছে আবার একবার হয়েছে বাহারাইন হয়ে যাব বাই বাস সেবার বাসে আমার প্রোগ্রাম দুই হাজার দুইয়ে আমার একটা প্রোগ্রাম ছিল এতে বাহারাইনে তখন বাসে গেছি তো বাসে চাপলাম দাম বাহারাইনে বাস দাম সাপকো থেকে যেতাম এখান থেকে যতটা সময় ততটা লাগলো কিন্তু কজে গিয়ে ওইখানে যে চেক পোস্টে চার ঘন্টা ভিড়ে বৃহস্পতিবার দিন চার ঘন্টা ভিড়ে হাজার দুই বুঝতে পারছেন তখন অনুন্নত ছিল সিস্টেম চার পাঁচ ঘন্টা ওখানে নিয়ে গেল আমাদের অবস্থা খারাপ জি হ্যাঁ দূরত্ব হচ্ছে খুবই কম কিন্তু সময় অনেক সময় বেশি লেগে যেতে পারে তো সফর তো বলছেন যে তৃতীয় অবস্থা তাই বলছে দ্বিতীয় অবস্থা বললেন যে দূরত্ব বেশি আর সময় কম লাগে এটাও সফর যদি সেখানকার প্রথাগত ভাবে সেটাকে সফর বলা হয় তৃতীয় হচ্ছে কুমার মাসাফা তো দূরত্ব খুবই কম খবর থেকে বাহারাইন দূরত্ব খুবই কম ওয়াজামানো কাসর আর সময় খুব কম লাগলো সময় কম দেশের মধ্যে হলে তো স্বাধীন এখানে তো আর ওই বাধা নিষেধ নেই যে আপনি এই যেতে পারছেন না তো তৃতীয় অবস্থা হচ্ছে কি যে দূরত্ব কম আর সময় কম লাগে দূরত্ব কম সময় কম লাগে কারণ এখান থেকে কাতিপছ আপনি রিং রোডে উঠে গেলে বা যদি হাইওয়ে উঠে গেলে তো তাদের পৌঁছে তারা সফর না এখান থেকে সাফ হওয়া সফর না এটা ফালাইসা সাফার এটা সফর না ইল্লা ইন্দাল্লাল ওরফ আলী তবে সেখানকার প্রথাগত ভাবে যদি এটাকে সফর বলা হয় সৌদি আরবে এগুলোকে সফর বলা হবে না দূরত্ব কম আর সময় কম লাগে সেটা সফর হ্যাঁ নয় কিন্তু হতে পারে যেসব দেশ দ্বীপের দেশ ফিলিপাইনের মতো দেশ তারপরে মালদ্বীপের মতো দেশ এই দ্বীপ থেকে ওই দ্বীপ এমনি দেখা যাচ্ছে কাছে দেখা যাচ্ছে কিন্তু এই দ্বীপ থেকে ওই দ্বীপে যেতে হয়তো আপনার অবস্থা খারাপ জি হতে পারে জি চার নম্বর হচ্ছে আন্তাগর মাসাফত কাসির আজামান তবিল এটা হচ্ছে বাহারের উদাহরণ দেওয়া যেতে পারে দূরত্ব খুব কম কিন্তু সময় অনেক লেগে গেল তো কি বলবেন সফর বলতে হবে এটা কেমন কামা লাউলাম ইয়ারজি এলা আহলি ফিয়মি দূরত্ব খুব কম আর সময় বেশি লাগে এটা কেমন করে হয় বলছেন যে এমন জায়গায় আপনি সফর করে গেছেন যে যেই দিনে গেছেন ওই দিনে আর ফেরা যাবে না আমাদের সে এমনও ব্যাকওয়ার্ড এলাকা আছে অনেক সময় মেয়ের বিয়ে দিয়েছে এমন ব্যাকওয়ার্ড এলাকায় বা ছেলের বিয়ে দিয়েছে এমন বিয়ে করেছে কেউ এমন ব্যাকওয়ার্ড এলাকায় কাছেই কিন্তু গিয়ে সেই দিন আর ফিরে যাবে না সেই দিনে ফিরে যাবে না আমাদের এক ভাই কালকে টেলিফোন করেছে তো আমাদের এক ভাই দাম্বামে ছিল অনেক আগে আট দশ বছর আগে ও বিশাল হোলসেল কাপড়ের দোকান খুলেছে হ্যাঁ পাকিস্তান থেকে নিয়ে আসে এক ভাই তো ভাবছি ঢাকাতে দোকান আর ঢাকাতে ওর বাড়ি তো আমি তো ভাবছি যে কাছেই হবে তো নম্বরটা দিয়ে দিলাম একটু দেখা করেন তো মাঝে মাঝে টেলিফোন করে ভাই তো দেখা করেন দেখিয়েন তো কি ওর পাকিস্তানের কাপড় শুনি ভালো থ্রি পিস ইত্যাদি খোঁজ নিয়েন তো ও খোঁজ নিয়ে দেখেছে এলাকা এমন ব্যাপার এলাকা ওর ওখান থেকে যেতে মিরপুর থেকে যেতে বলছে শেখ যদি যাই তো সকালে বেরোলে আসরের আগে ফিরতে পারবো না সকালে গেলে আসরের আগে বা সন্ধ্যার আগে ফেরা যাবে না কত একই শহরে অবশ্য শহরের মধ্যে কসর চলবে না তো বলে সে উদাহরণ কসরের জন্য দিচ্ছি না হম একই শহরে রিয়াল শহর রিয়াল শহর এ মাথা থেকে ওই মাথা দেড়শো কিলোমিটার হ্যাঁ আর যারা কিলোমিটার বলেছে আশি কিলোমিটার কসর করা যাবে তাহলে কি কসর করা চলবে নাকি রিয়াজের এ মাথা থেকে এ মাথায় গেছেন কসর করা যাবে না কসর করা যাবে না রিয়াজ যখন ঢুকছেন চেকুশ পার হয়ে প্রথম যে মহল্লা পড়ছে ধরেন এই মহল্লা থেকে যদি আপনি ওই লাস্টের দিকে আপনার যে বেরিয়ে গেলেন তাইফের দিকে ওই দিকে সোয়াই দিয়ে আছে আর কি কি আসবে একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার হয়ে যাবে ওই এলাকা হ্যাঁ তো তাই বলে কসর করা যাবে না কসর করা যাবে না জি তো বলছেন যে দূরত্ব কম আর সময় লম্বা লাগে এইরকম যদি হয় সেটা কেমন হচ্ছে যে এমন এলাকায় গিয়েছে যেখান থেকে আর ওই দিনে ফেরা মুশকিল তাহলে কসর করবে এইখান থেকে আপনার কি বলছে বাহরাইন কোনো ঠিক নেই যে দিনে ফিরতে পারবেন পারবেন না হ্যাঁ, সাধারণত অনেকে ফিরতে পারে না অনেকে হয়তো সংস্থাতে গিয়ে ফিরে গেল রাস্তা ফাঁকা পেল তো যাই হোক যদি দেখা যায় যে এটা আমার সফরের মতো হয়ে যাচ্ছে তাহলে কসর করা যে খোলা এই চারটি তাহলে অবস্থা বর্ণনা করলেন কিসের সফরের দূরত্বের আর কসরের মাসালা তারপর মাসালা বলছেন কিসের যে মোসাফির যদি মকিমের পিছনে নামাজ পড়ে মাস আলা যদি মকিমের পিছনে মোসাফির ইফতেদা করে আপনি মোসাফির আর এমাম হচ্ছে মকিম ফাইন কানাফি রোবাইয়াতিন চার রাখা বিশিষ্ট নামাজে যদি হয় আতাম্মা মারবান তাহলে চারই পড়তে হবে চারে চারই পড়তে ইন আদ রাখা মিন সালাতি রাকাত যদি এক রাকাতও পেয়ে যান ধরেন ইমামের তিন রাকাত হয়ে গেছে এখানে এখানকার স্থানীয় ইমাম আর আপনি মোসাফির এসে লেগেছেন অনেকে ভুল করে অনেকে ভুল করে গত সপ্তাহে একজন বলছে যে আমি আরবিকে দেখলাম এরকম করতে আমি বলছি হ্যাঁ অনেকে আছে যারা মশলা জানে না দুই রেখাত পেয়েছে কাজ হয়েছে আমার দুই রেখাতে আমার আগে পড়া হয়ে গেছে আর মোসাফির এসে দুই ডাকাত ওর সাথে পেয়েছে সাথে সাথে সালাম ফিরে দিল ইমামের সাথে কি করলো সার নামাজ হবে না নামাজ হবে না কারণ আপনার ইমাম হচ্ছে মকিম সুতরাং তার সাথে কি করতে হবে পুরো নামাজ পড়তে হবে এক রাকাতও যদি পেয়ে যান এক রাকাত পেয়েছেন তাহলে এটা করলে হবে আমি আর এক রাখাত পরে পড়ে নিয়ে আর তোকে আর খাটনি করবো না আপনাকে কি করতে হবে চারই পড়তে হবে কারণ এমাম হচ্ছে রোবাই চার রাকাত বিশিষ্ট নামাজ বলা আর আচ্ছা, সে হচ্ছে মকি আচ্ছা এক রাকাতে পেলেন না চতুর্থ রাকাতের আপনি রুকুর পরে এসে লেগেছেন হয়তো তাসাহুদে অথবা রুকুর পরে এক কথায় তাহলে তো এক রাকাত পাননি জামাতটাতে ঢুকেছেন কিন্তু রাকাত পাননি তাহলে জানা ওই জামাতে যেহেতু ফজিলতি পাননি তো আসল ওর মুক্তাদি পাকা মুক্তাদিন না তো বলছে যে তাহলে কি করতে পারবেন হ্যাঁ তাহলে কসর করতে পারবেন তাহলে কসর করতে পারবেন ওয়াইন সাল্লাহ খালফাহু ফি সোনাইয়াতিন কাসার ওয়াইন সাল্লাহ খালফা ফি সোনাইয়াতিন কাসারা অফি সোলাসিয়াতিন খৈয়ের এই মশলাগুলি ইজতেহারি মশলা লেখক বলছেন যে এর পিছনে কি বলছে মকিম এমামের পিছনে যদি নামাজ পড়ে আর নামাজটা দুই টাকার বিশিষ্ট হয় তার মানে উদাহরণ দেন ফজর নামাজ ফজরের নামাজ ঠিক আছে অথবা তারাবির নামাজ কারণ ফজরের নামাজের তাহলে আপনাকে কাজা করে এশার নামাজ পড়ছেন এরকম উদাহরণ দিতে হবে ঠিক না কিন্তু এশার নামাজ হয়ে গেছে নামাজ হওয়ার পরে এমন কি পড়ছে তারাই পড়ছে তো তারাবি কয় রেখাত পড়বে দুই রেখাতে নামাজ সোনাইয়া দুই রেখাতে নামাজ পড়ছে আর আপনি মোসাফির মানুষ এশা পড়তে এসছেন কয় রেখাত পড়বেন দুই পড়বেন আপনি এখানে দুই পড়ছেন তাহলে কি করতে পারবেন কসর করতে পারবেন তাহলে কসর করতে পারবেন বলছে অফিস সোলাইসিয়াতিন আচ্ছা তিন রাখাত বিশিষ্ট নামাজে যদি হয় মাগরেবের নামাজে মাগের নামাজে এসে এমামের সাথে লাগলেন আর আপনি হ্যাঁ অন্য কোনো নামাজ পড়ে হ্যাঁ এসা অনেক সময় এসা হয় যে আপনি হয়তো আগে মাগরে পড়ে এনেছেন আর তারপরে দেখা যাচ্ছে যে কি হলো হ্যাঁ মাগরে পড়ে এসা আপনি মাগরে পড়ে এনেছেন আর তারপরে হয়তো মাগরেবের জামাত শুরু হচ্ছে দেরি হইতে পারে অনেক সময় হইতে পারে এরকম পরিস্থিতি বিশেষ করে সফরের মসজিদগুলো তো ঠিক নেই কখন কার কে নামাজ পড়ছে তো এমাম পড়ছে তিন রাকাত নামাজ আর আপনি কি পড়বেন এসা পড়বেন মুসাফির হিসেবে আপনি কত পড়বেন দুই পড়বেন এখানে কি করবেন এইরকম পরিস্থিতিতে এমামের মাগরেব তিন আর আপনার দুই পড়বেন না চার পড়বেন বলছেন যে খুইয়েরা এই ক্ষেত্রে ওর ইখতিয়ার আছে সে চারও পড়তে পারে আর তিনও পড়তে পারে বললাম যে এই মশলাগুলি ইজতেহাদি আলম মাসাল কাসর আচ্ছা আরেকটি হচ্ছে শুরু থেকে আপনি যখন প্রথম নামাজ শুরু করেছেন তখন খেয়াল ছিল না আমি সফরে আছি তো কসরের নিয়ত করি শুরু করে দিয়েছেন পরে শুরু করার পরে নামাজ চলছে ওই সময় মনে হলে আমি তো মোসাফির তাহলে আমি চার পড়বো না আমি দুই পড়বো পারবেন কি পারবেন না বলছে হ্যাঁ পারবেন পারবেন কোনো অসুবিধা নেই বলছেন যে কসর নিয়ত করা শর্ত নাই ফায়াক সরু মানলাম ইয়ানুয়েল কাসরা যে কসর নিয়ত করেনি সেও কসর করতে পারবে আর আরেকটি মাসা হচ্ছে আকামাল মুসাফির আচ্ছা মুসাফির যদি কোনো জায়গায় গিয়ে অবস্থান করে তাহলে কতদিন পর্যন্ত সেখানে কসর করতে পারবে এটা আর এক মাসলা যাতে ইখতলাফ রয়েছে অধিকাংশ আলামারা বলছেন চার দিন চার দিন দশ দিন কোথায় পেলেন আপনি অধিকাংশ হ্যাঁ, আলমারা বলছেন যে এক জায়গায় যদি আপনি কন্টিনিউ চার দিনের বেশি নিয়ত করেন চার দিন পর্যন্ত কষ্ট করতে পারবেন কিন্তু পাঁচ দিন ছয় দিন আপনি থাকবেন সেখানে চার দিনের বেশি থাকবেন তাহলে প্রথম থেকেই কি করা শুরু করবেন পুরানো নামাজ পড়া শুরু করে দিবেন কেউ বলছেন পনেরো দিন কেউ বলেছেন উনিশ দিন হ্যাঁ যদি আগে থেকে নিয়ত করেন আর একটা মশালা হচ্ছে যে না কোন নিয়ত আগে থেকে নেই আগে গেছেন আপনি যে আমার কাজ শেষ হলে চলে যাবো কাজ শেষ হলেই চলে যাব দুই তিন দিনে চলে যেতে পারেন আবার দশ দিনও লাগতে পারে কোনো ঠিক না প্রতিদিন সকাল হলে আচ্ছা আজকে কাজটা শেষ হয়ে গেলে চলে যাব। আবার দেখা যাচ্ছে এই করতে করতে বিশ দিন এক মাস হয়ে যাচ্ছে তাহলে কসর যতদিন লাগে কসর করতে থাকে নবী করিম এরকম তাবুকের সফরে কসর করেছেন উনিশ দিন তারপরে বিভিন্ন জায়গায় লম্বা সফরে এরকম কসর করেছে কারণ এইরকম যে মক্কা বিজয়ের সফর ছিল হনায়ন যুদ্ধ এইসব হলো এই চলে যাবো চলে যাবো করতে করতে সময় পার হয়ে চলে যাচ্ছে সমস্যা নেই কিন্তু যখন আগে থেকে নিয়ত করে নেবেন যে আমি ধরেন এখান থেকে মক্কা যাচ্ছি মক্কায় এক জায়গায় গিয়ে আমি পাঁচ দিন থাকব তাহলে প্রথম দিক থেকে আপনি পুরা নামাজ পড়বেন কিন্তু সব মিলে যদি আপনার দশ দিন বিশ দিন হয় সমস্যা নেই কোন জায়গায় চার দিনের বেশি না আর সব মিলে বিশ দিন পঁচিশ দিন এখান থেকে গেলেন রিয়াজ তিন চার দিন আবার মক্কা গেলেন হ্যাঁ জেদ্দা গেলেন তিন দিন চার দিন তিন দিন চার দিন মদিনা তিন দিন চার দিন আল কাসিম তিন দিন চার দিন এই করতে করতে ফিরতে ফিরতে পনেরো দিন বিশ দিন আপনি কসর করতে থাকেন কসর করতে থাকেন বলছেন যে সফরের জন্য যেই সফরে কসর নামাজ পড়া যাবে কোনো নির্দিষ্ট সময় তার জন্য নির্ধারিত নেই যদি সেখানে অবস্থান করে এবং লম্বা সময় অবস্থান করে এটা আর একটা মত একটা তো চার দিন বললাম এটা উনিশ দিন বললাম একটা পনেরো দিন পনেরো দিনের যে মতটি আছে হানাফি হবে এই পনেরো দিনের হাদিসটি জয়ীফ হাদিস উনিশ দিনের হাদিস বখারি কিন্তু উনিশ দিন না বিশেষ ইচ্ছা করে আগে থেকে জানা ছিল না যে উনিশ দিন থাকবো এই চলে যাবো শেষ হয়ে যাবো শেষ হয়ে যাবো করতে করতে সময় হয়েছে সুতরাং উনিশের উক্তিটাও ঠিক না চার দিনের উক্তিটা সবচেয়ে বেশি হচ্ছে নিরাপদ কারণ আল্লাহ যদি আপনার উপর আমার এটা বুঝেন দলিলটা আল্লাহ যদি আপনার উপরে চার ফরজ করে রাখেন আর দুই যদি পড়ে আপনি ছেড়ে দেন তাহলে মাফ হবে বুঝছেন না বুঝছেন না ধরেন আমার উপর আপনার উপর চার রাকাত করে ফরজ এশার নামাজ জোহর নামাজ আর আসর নামাজ আর আপনি কসর করে নিলেন অথচ ফরজে আছে কি পুরা ফরজে আছে তাহলে কি নামাজ কবুল হইলো গুণাগার হলেন না হলেন না জি হ্যাঁ এই জন্য এই ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করা ভালো সৃষ্টি বেশি পড়ে নিলে তো কোনো দোষ নাই কিন্তু কম যদি হয়ে যায় তো কবুল হবে না এই জন্য শেখুল বাজ রাহমহল্লা এখানকার সবচেয়ে বড় যে আলেম বর্তমান যুগের তিনি বলেছেন এবং সৌদি আরবের প্রায় অলামারা অধিকাংশ তারপরে তারা বলছেন যে এক জায়গায় চার দিন পর্যন্ত থাকার নিয়ত থাকলে কসর করেন বা তার কম আর চার দিনের বেশি যদি নিয়ত থাকে তাহলে কসরের কসর করবেন না তখন পুরা নামাজ পড়বেন কারণ নবী করিম সাল্লাম বিদায় হজের সময় যে এসেছিলেন মক্কায় মক্কায় আসার পরে ওই মেনা যাওয়া পর্যন্ত চারটা দিন মক্কাতে অবস্থান করেছেন পাঁচ দিন নাই আর ওই চার দিন কসর করতে হবে এক জায়গায় তাহলে নবী সাল্লাম চার দিন কন্টিনিউ থেকেছেন চার দিন পর্যন্ত দেখা যাচ্ছে নবী সাল্লাম জানেন যে আমি চার তারিখে পৌঁছিলাম ধরেন বা পাঁচ তারিখে চার তারিখে পৌঁছিলাম এতে জুলহজ মাসের আর আট তারিখে কোথায় যাবেন মেনা যাবেন তো এই এই নবী সাল্লাম এই সময়টা জানছেন আমি মক্কায় থাকবো এই চার দিন তার কোথাও যাচ্ছি না চার দিন পর্যন্ত কসর করতে থেকেছেন কথা বোঝা গেছে না তো এই জন্য বলছি যে চার দিনটা নিশ্চিত আর বাকিগুলি নিশ্চিত নয় পনেরো দিন হাদিস জয়ীফ উনিশ দিন তো বুকের যুদ্ধে নবী সাল্লাম এই ফিরে যাব ফিরে যাব ফিরে যাব করতে দেরি হয়েছে এই সব সফরগুলি হয়েছে নবী সাল্লামের সুতরাং সেগুলি দলিল নয় আর একটি ফতুয়া হচ্ছে যে আপনি যতদিন ইচ্ছা সফরে আছেন কসর করতে থাকে যতক্ষণ পর্যন্ত সেখানে স্থায়ী না হয়ে যাচ্ছেন আপনি স্থায়ীভাবে একজন লোক যেমন থাকে এই মতটি এই লেখক প্রাধান্য দিয়েছেন ইবন ওসেন রাহমাহল্লার মত অনেকটা ওই রকমই জি হ্যাঁ কি বলছেন তিনি বলছেন যে যদিও লম্বা সময় হয়ে মকিমিন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত যারা সেখানে অবস্থান করে মকিম হয়ে আছে তাদের মতো আপনার অবস্থান না হবে যেমন মিনাত তাহাইবিল মঞ্জিল যেমন আপনি বাসাতে থাকার প্রস্তুতি নিচ্ছেন যে আসবাবপত্র মাল সামান ফার্নিচার ইত্যাদি লাগে এইসব করা যা রহু ঘর ভাড়া নিচ্ছেন ঘর ভাড়া নিলেন ইত্যাদি ইত্যাদি যখন এইরকম হয়ে যাবে তখন আপনি কি করবেন পুরা নামাজ পড়বেন তাহলে একটা লোক ধরেন দেশ থেকে এসছে দেশ থেকে এখানে এসছে তার আত্মীয় আছে ওর কফিল আসলে রিয়াজে ধরেন এখানে আত্মীয়র কাছে এসছে আসার পরে দু চার আট দিন হয়ে গেছে চার দিন তাহলে ওর জন্য আট দিন দশ দিন হয়ে গেছে কিন্তু এখানে থাকবে না ওর আসল জায়গা হচ্ছে ওর মালিকের কাছে যেতে হবে তাহলে ও এই মতে এই মতটি এই মতে ও আট দিন দশ দিন পনেরো দিন কসর করতে পারবে এখানে মুখে হবে না কারণ এখানে না ঘর ভাড়া নিতে পারছে না ও কোনো ফার্নিচারের ব্যবস্থা করতে পারছে না যে আমার যে এখানে খাওয়া দাওয়ার জন্য হাড়ি বাসন লাগবে পাকশাকের জন্য তাও করছে না সুতরাং সে মোসাফির সেখানে বিশ দিন পঁচিশ দিন থাকলো মোসাফির পক্ষান্তরে যখন আপনি কাজের জন্য আসলেন আর আসার পরে আপনি প্রথম থেকে বাসা খোঁজাখুঁজি আর তারপরে আমাকে হাঁড়ি পাতিলের ব্যবস্থা করতে হবে তার মানে আপনি থাকার প্রস্তুতি নিচ্ছেন জি হ্যাঁ আপনি তখন মকিম এখানে আসতেই এখানে আসতেই মকিম জি হ্যাঁ তারপরে মাসালা বলছে ওয়াইজা দাখাল আল ওয়াক্ত সুম্মা সাফারা কাসারা এতেবারান বিল ফেলি নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরে সফর করলেন অনেক সময় হয় এরকম জোহরের আজান হয়ে গেছে তারপরে দামাম থেকে বেরিয়ে গেলেন আসরের আজান হয়েছে তারপরে বেরোলেন নামাজটা পড়লেন না যা বাইরে গিয়ে নামাজটা পড়বো বাইরে গিয়ে নামাজটা পড়বো দামাম শহরের বাইরে যদি এখানে নামাজটা পড়তেন আপনি শহরে তাহলে কি হইতো চার পড়তে হইতো না হইতো না এখন বাইরে গিয়ে যখন আপনি নামাজটা একটু লেট করে আদায় করছেন জোহর বা আসর তখন কি করবেন ওইখানকার হিসাবে পড়বেন না আপনার যে ফরজ হয়েছিল আজান শুনেছেন এখানে ওই হিসাবে পড়বেন হ্যাঁ না কারণ আপনার টাইম পার হয়ে যায়নি আর তারপরে আপনি এটা আদায়ও করেননি সুতরাং এই জোহর ধরেন বারোটাতে হয়ে গেছে বারোটায় আদায় করেনি আপনি একটার দিয়ে গিয়ে আদায় করছেন যেখানে গিয়ে আদায় করেছেন ওইখানে আপনি মোসাফির কিনা ওখানে মোসাফির দামাম শহরের বাইরে হয়তো চলে গেছেন এয়ারপোর্টে পৌঁছে গেছেন তাহলে এখন কি করবেন কসর করেন এর বিপরীত অনেকে ভুল করে এরকম জোহরের নামাজ ধরেন বাকি থেকে গেছে হ্যাঁ এসে ও জোহরের নামাজ কিন্তু এয়ারপোর্টে পড়তে পারত হ্যাঁ বা ওই শেষ পেট্রোল পাম্পটা যে দাম্মাম ঢোকার আগে ছিল ওখানে পড়তে পারতো ওখানে পড়লে কি হইতো কসর হইতো কিন্তু ওখানে এয়ারপোর্টে বা ওই পেট্রোল পাম্প বাইরে শহরের বাইরে না পড়ে ও দামাম চলে আসলো ওর এসে এখানে তিনটার সময় ও ধরেন বা আড়াইটার সময় জোহর আদায় করছে এখন কি করবে পুরা পড়তে হবে কারণ যখন আদায় করা হয়েছে তখন তার জন্য কসর এলাও নয় কসরের অনুমতি নয় জি হ্যাঁ ও যদি সেখানে আদায় করে নিত তাহলে কসর চলল ঠিক তেমনি ওর বিপরীতটা হচ্ছে যখন বাড়িতে সফর করছে নামাজ রক্ত হওয়ার পরে তখন আদায় করলে তাকে পুরা পড়তে হতো কিন্তু তখন যদি আদায় করলো না যখন বাইরে চলে গেল তখন তার জন্য কসর অনুমতি হয়ে যে কসর করবে বলছেন ওয়াইজা দাখাল রক্ত সময় যদি শুরু হয়ে যায় সুম্মা সাফারা তারপরে সফর করে তাছাড়া এতে বারান বিল ফেলে নামাজটা আদায় করার যে প্র্যাকটিক্যাল সময় মানে আসল যে সময় যে সময় আদায় করছে ওটাকে লক্ষ্য রেখে কসর করবে কারণ যে সময় নামাজ আদায় করছে সেই সময় সে মুসাফির বাইরে গিয়ে শহরে আদায় করছে এই ছিল কসরের মাসলা বিস্তারিত এখানে সফরের আর একটি মাস আলা হচ্ছে যেটা মকিমের মাস আলা থেকে ভিন্ন সেটা হচ্ছে জমা করা কি করা নামাজ জমা করা কোন কোন নামাজকে জমা করা যাবে জোহর আসর জমা করা যাবে আর মাগরে বেশা জমা করা যাবে ফজরকে জমা করা যাবে ফজর কি এসার সাথেও জমা করা যাবে না আর জহর সাথে জমা করা যাবে না এখানে আরেকটি মশলা আর স্পষ্ট করে দিই যে কসর হচ্ছে খালিস সফরের মশলা কসর সফর ছাড়া কোথাও কোনো অবস্থিত হবে না শুরুতে বললাম পক্ষান্তরে জমা জমা শুধু সফরের মশলা না জমা বিভিন্ন ক্ষেত্রে রয়েছে তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে সফর সফরে জমা করা যেতে পারে সফর ছাড়াও অসুস্থ অবস্থায় জমা করা যেতে পারে ভয়ের অবস্থায় জমা করা যেতে পারে ঝড় তুফানে জমা করা যেতে পারে বানবন্যাতে জমা করা যেতে পারে জি হ্যাঁ বলছেন জামার মাসলা ইয়াজুজলিল মুসাফির আল জামা বাইন জোহরে ওয়াল আসরে ওয়াল জামা বাইন মাগরে ওয়াল ইশা মোসাফিরের জন্য জোহর আসর জমা করা এবং মগরে বেশার মাঝখানে জমা করা যায় ফি ওয়াক্তে আহাদেহমা দুই ওয়াক্তের এক ওক্তে অর্থাৎ জামা তাকদিম অগ্রিম জমা করাও যায় আর জামা তাহির বিলম্বে লেটে জমা করাও যায় জোহরের সময় আসর পড়া যায় আর আসরের সময় জোহর পড়া যায় মাগরেবের সময়তে আপনি এসা পড়ে নেন অথবা এসার সময় মাগরে পড়ে যেটা আপনার জন্য সহজ হয় সুবিধাজনক হয় যেটা আপনার জন্য সুবিধাজনক হয় এটা কি হ্যাঁ হুকুমটা কি একটা হচ্ছে ফরজ অজেব এটা সন্ন্যত উত্তম আর একটা হচ্ছে জায়জ জমা করাটা কি সন্ন্যাস না জায়জ এটা আর একটা পার্থক্য জমার সাথে কসরের সাথে কসর করা হচ্ছে সন্ন্যাত উত্তম হ্যাঁ কসর করা হচ্ছে সফরে উত্তম পক্ষান্তরে সফরে জমা করা হচ্ছে জায়েজ উত্তম না আর অজেব না উত্তম না আর অজেব না বরং জমা না করে আপন আপন অক্তে সফরেও যদি পাঁচবারে পাঁচ নামাজ পড়েন এটা বেশি ভালো জাহেজ তার মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ অনুমতি আছে শুধু জি তো বলছেন যে জামাত দিন জামাত আখির সব জায়েজ আছে সফরে সফর যখন কোন জায়গায় সফরে গিয়ে থেমে আছেন অবস্থান করে আছেন সেটাও সফর আর চলতি অবস্থা আছেন ওইটাও সফর কিন্তু চলতি অবস্থা আর কোন জায়গায় অবস্থান করাতে জমার ক্ষেত্রে পার্থক্য আছে যখন চলতি অবস্থায় থাকবেন জমা করা সুন্দর তখন জমা করা সম্পর্কে যখন বললাম জমা করা সম্পর্কে বললাম জায়েজ বললাম না জায়েজ কখন যখন কোন জায়গায় থেমে আছেন ধরেন আপনি রিয়াজে গিয়ে হোটেলে আছেন দামম থেকে অথবা মক্কা গিয়ে মদিনা গিয়ে মক্কা মদিনাতে তো আমরা হারামে নামাজ পড়ি সুতরাং ওখানে জমার প্রশ্নটা উঠে না কিন্তু অন্য শহরগুলিতে সাধারণত উঠে যেমন জেদ্দায় আছেন আপনি অথবা মক্কাতে এমন জায়গা আছেন যেখানে হয়তো হারামে আসছেন না আপনি ঠিক না তো ওই সময়গুলোতে আমরা কি করি জমা করি যখন থেমে আছেন কোন জায়গায় হোটেলে অথবা কারো বাসাতে তাহলে তখন জমা করা যায় কিন্তু যখন চলন্ত অবস্থায় আছেন তখন জমা করা সন্ন্যাত দুটোতে পার্থক্য আছে এই জন্য অনেকে বসে আছেন দু চার পাঁচ দিন ধরে আছেন সফরে যে কোনো জায়গায় অবস্থান করে হোটেলে এমনি আর এমনিতে জমা করেন এমনি না জমা করে করবেন জমা জমা করে নিল মাগরেবের সময় আর তারপর রাত দশটা এগারো পর্যন্ত শপিং করতে আছে এই দৃশ্যটা ভালো লাগে না এটা বড় আপত্তিকর জমা করে নিয়ে চুপচাপ তেলাওয়া চলছে জামাত চলছে ছেড়ে দিয়ে জমা জমা করে নিয়ে হোটেলে বসে আছে অথচ সব শুনছে সামনে মসজিদ নিচে হতে জামাত হচ্ছে এটা ভালো দৃশ্য নয় কথা বুঝতে পেরেছেন না তো কথা হচ্ছে যে কোন সময়গুলোতে এই সময় আমি আমার বাসাতে উঠে গেছি আর নামানামি করবো না চলো মাগের সময় এসাটা পড়ে চলে আসি মুসাফির মানুষ কিন্তু কিছু লোকে দেখা যায় এত অবহেলা নামাজের ক্ষেত্রে হ্যাঁ আউজুবিল্লা মাগের সময় জমা করে নিল জোহরের সময় জমা করে নিল আসরে গেল না আর যেমন আসরের নামাজটা হয়ে গেল তখন শপিং এ বেরিয়ে গেল ঘুরতে আছে রাত বারোটা মতো ঘুরতে আছে হ্যাঁ। আপনার সাতাইশ গণের ফজিল জামাতে ছুটলো হ্যাঁ কত ফজিল ছুটলো তো অবস্থান করা অবস্থায় জমা করা জায়েজ আর যখন চলন্ত অবস্থায় থাকবেন জমা করা সন্ন্যাত তো এই যে রাস্তাতে আপনাদেরকে বাসে জমা করায় এটা অনেকেই গোড়ামির কারণে আপত্তিকর মনে করে না ইজামা সন্ন্যাত ইজামা করা সন্ন্যাত কারণ হাদিসে রয়েছে এরা জদ্দা যখন চলন্ত অবস্থায় থাকেন তখন বিশেষ করে জমা করতেন এটা সন্ন্যত জি সন্ন্যত মানে ওটা উত্তম তাহলে কারণ এটা আপনার জন্য অনেক সহজ একবার পেট্রোল পাম্পে নামলেন জোহর আসে পড়ে নিলেন আর সন্ধ্যা পর্যন্ত বারবার নামানামি আর কষ্ট করতে হবে উজু করতে হবে না তাই না আবার মাগরে বেশা পড়ে নিলেন সারা রাতের জন্য হয়ে গেল জি সুবিধা মোসাফির আসনা সাফারি মোসাফির যদি সফর অবস্থায় নামে কোন জায়গায় কোন জায়গায় অবতরণ করেছেন আপনি হোটেলে নেমে গেছেন থাকবেন এখানে আপনি বা কোন জায়গায় আত্মীয়র বাসাতে আপনি অবস্থান করছেন তাহলে তার জন্য উত্তম হচ্ছে যে প্রত্যেক নামাজ নিজ নিজ সময় পড়বে পাঁচ অক্ত নামাজ পাঁচ টাইমে পড়েন কাসরান কসর করেন বেলা জামে জমা করবেন না কারণ আগে বললাম কসর করা হচ্ছে সন্ন্যাত আর জমা করা হচ্ছে জায়েজ ওয়াইন জমা কিন্তু যদি জমা করে অবস্থান করেছে তারপরে জমা করবো তো জায়েজ ফালাবা আসা কোনো আপত্তি নেই তবে আপনার ইমান আমল তারপরে আপনার নামাজের উপর আগ্রহ এটা কি প্রমাণ করে যেমনটা বললাম যে দুটো অবস্থা অবস্থানের অবস্থায় দুটো অবস্থা হইতে পারে যেটা লেখক উল্লেখ করেন একটা হচ্ছে যে অনেক শহর অবস্থান করে আছি কিন্তু এদিক সেদিক আর ঘোরাঘুরি করবো না আমাকে পড়ে নিলাম আমি হোটেলে এখন ঢুকলাম তো ঢুকলাম হ্যাঁ আর আর একটা লোক হচ্ছে যে না ও রাত বারোটার মধ্যে ঘোরাঘুরি করবে মাগের সময় জমা করে নিল আর তারপরে বসে আছে আজান হইলো এশায় নামাজ হইলো সবকিছু হচ্ছে বসে আছে মোবাইল নিয়ে খেলা খেল তামাশা করছে না এটা ভালো দৃশ্য নয় এটা ভালো নয় যদিও জায়জ কিন্তু সবসময় আল্লাহ রবুল আলমিনকে আপনার ভালো অবস্থাটা দেখাইতে হবে কারণ আল্লাহ আপনার নিয়ত আপনার অন্তর দেখেন যে নামাজের সাথে কতটা আপনার অন্তর ঝুলে আছে জি হ্যাঁ মসজিদের সাথে কলবহ আল্লাহ মসজিদ আপনার কলমটা হৃদয় মসজিদের সাথে কতটা সম্পৃক্ত হ্যাঁ সেটা দেখার বিষয় জমা করা তো সফরের একটা জায়গা হচ্ছে যে সফরে জমা করা যাবে আর জমা বলছেন ওবাহুল জামা আল্লাহ কখনো কখনো কষ্টের কারণে কষ্ট বা অসুবিধা সেই জন্য জোহর আসর জমা করা যাবে মাগরে এসে জমা করা যাবে জি জমা করা যাবে কষ্টের মধ্যে কয়েকটির উদাহরণ দিলাম অসুস্থ অবস্থায় পাঁচবার করে উজু করা আর পাঁচবার করে নামাজ পড়া কষ্ট সুতরাং জোহর আসর একবারে পড়ে নিল উজু করে মাথায় এমন করে মাগরে এসব পড়ে নিল অসুবিধা নেই ভয়ের সময় অনেকের দুশ্মন আছে মানুষ কি বলে ভয় অনেক অনেকের সাপ বিচ্ছু বলে ভয় হইতে পারে সাপ বিচ্ছুর দেশে অনেক হিংস্র পশু বলে ভয় হইতে পারে হ্যাঁ হ্যাঁ ঝড় তুফান হতে পারে বন্যার সময় হতে পারে জি হ্যাঁ, হ্যাঁ কাদাতে হতে পারে জি হ্যাঁ ইত্যাদি রাস্তাঘাট খারাপ ইত্যাদি হতে পারে এইসবগুলি কষ্ট আর কি তো কষ্টের সময় জোহর আস জমা করা মাগরে জমা করা চলবে ফিল হাজারে সফরে না বাড়িতেও চলবে বাড়িতেও থেকেও চলবে হাজাতে প্রয়োজনের তাগিদে আল্লাহ আল্লাহ যে প্রয়োজন হয়ে থাকে বেতার কিলজামে যে যদি আমরা জমা না করি জোহর আসর একসাথে বা মাগরে জমা না করি তো তাতে কষ্ট রয়েছে এবং তাতে কঠিন হচ্ছে একটু আব্দুল্লাহ বিন আল্লাহ বর্ণিত মর্মে হাদিস রয়েছে যেটি দলিল জামা জোহর জমা করেছেন জমা করেছেন বসে বসে জোহর একদিন জমা একদিন মতো করেছেন জোহর জমা করেছেন আর মাগরে জমা করেছেন মিন গাইরে খফের কোনো ভয়ও ছিল না ওয়ালা মাতার বৃষ্টিও ছিল না অন্য হাদিসে রয়েছে মিন গাইরে খফিন ওলা সাফার সফরও ছিল না ভয়ও ছিল না রহম মুসলিম দুটি হাদিস সহি মুসলিমে রয়েছে দুটি হাদিস কিসে রয়েছে সহি মুসলিম রয়েছে সাল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী সাহেব يا إله الكون يا المولى العظيم يا